শিক্ষক আছে ছাত্র আছে আসল শিক্ষা নাই তাই পড়া লেখা করার পরেও মূর্খ থেকে যায় শিক্ষক আছে ছাত্র আছে আসল শিক্ষা নাই তাই পড়া লেখা করার পরেও মূর্খ থেকে যায় স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় ঘুরিয়া দেখলাম আদব কায়দা আমল গেছে চলিয়া ওদের আদব কায়দা ইজ্জত সম্মান গেছে চলিয়া শিক্ষক আছে ছাত্র হয়ে আছে আসল শিক্ষা নাই তাই পড়া লেখা করার পরেও মূর্খ থেকে যায় শিক্ষক আছে ছাত্র হয়ে আছে আসল শিক্ষা নাই তাই পড়া লেখা করার পরেও মূর্খ থেকে যায় স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় পড়িয়া দেখলাম আদব কায়দা আমল আখলা গেছে চলিয়া ওদের আদব কায়দা ইজ্জত সম্মান গেছে চলিয়া মাদ্রাসার ওই ছাত্র দেখে চেনা এখন বড় দায় কারো মুখে দাড়ি ছোট কারো মুখে দাড়ি নাই টুপি থাকে পকেটে আর পাঞ্জাবিটা রেডিমেড ছেলে মেয়েরা এক রুমে বসে ওরা সবাই কেলাসমেট মাদ্রাসার ওই ছাত্র দেখে চেনা এখন বড় দায় কারো মুখে দাড়ি ছোট কারো মুখে দাড়ি নাই টুপি থাকে পকেটে আর পাঞ্জাবিটা রেডিমেড ছেলে মেয়েরা এক রুমে বসে ওরা সবাই ক্লাসমেট তাই ফাজিল কামিল পাশ করেও চলে প্যান্ট শার্ট পড়িয়া আদব কায়দা ইজ্জত সম্মান গেছে চলিয়া ওদের আদব কায়দা আমল আখলা গেছে চলিয়া শিক্ষক আছে ছাত্র হয়ে আছে আসল শিক্ষা নাই তাই পড়া লেখা করার পরেও মূর্খ থেকে যায় শিক্ষক আছে ছাত্র হয়ে আছে আসল শিক্ষা নাই তাই পড়া লেখা করার পরেও মূর্খ থেকে যায় স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় পড়িয়া দেখলাম আদব কায়দা আমল আখলাক গেছে চলিয়া ওদের আদব কায়দা ইজ্জত সম্মান গেছে চলিয়া শিক্ষকের সামনে দেখি ছাত্র নেশায় টান মারে ক্লাস রাখিয়া বান্ধবী নিয়া ঘুরে কলেজ প্রাঙ্গনে দেখেও না দেখার ভান করে চলে শিক্ষক মহোদয় ওই সকল ছেলে মেয়েরা বড় নির্লজ্জ নির্দয় শিক্ষকেরই সামনে দেখি ছাত্র নেশায় টান মারে ক্লাস রাখিয়া বান্ধবী নিয়া ঘুরে কলেজ প্রাঙ্গনে দেখেও না দেখার ভান করে চলে শিক্ষক মহোদয় ওই সকল ছেলে মেয়েরা বড় নির্লজ্জ নির্দয় বাধা দিতে গেলে নাই মান সম্মান কারিয়া আদব কায়দা ইজ্জত সম্মান গেছে হে চলিয়া ওদের আদব কায়দা আমল আখলা গেছে চলিয়া শিক্ষক আছে ছাত্র হয়ে আছে আসল শিক্ষা নাই তাই পড়া লেখা করার পরেও মূর্খ থেকে যায় শিক্ষক আছে ছাত্র আছে আসল শিক্ষা নাই তাই পড়া লেখা করার পরেও মূর্খ থেকে যায় স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় ঘুরিয়া দেখলাম আদব কায়দা আমল আখলা গেছে চলিয়া ওদের আদব কায়দা ইজ্জত সম্মান গেছে চলিয়া ছাত্রদের কথা বলবো কি আর শিক্ষকের বড় অভাব হাজার হাজার মাস্টার আছে লেখা পড়ার নাই প্রভাব মাস্টার গেলে বেতন নিবে পড়ায় শুধু সেই আশায় শিক্ষক নিজেই দুর্নীতি করলে ছাত্রদেরকে কি শিখায় ছাত্রদের কথা বলবো কি আর শিক্ষকের বড় অভাব হাজার হাজার মাস্টার আছে লেখা পড়ার নাই প্রভাব মাস্টার গেলে বেতন নিবে পড়ায় শুধু সেই আশায় শিক্ষক নিজেই দুর্নীতি করলে ছাত্রদেরকে কি শিখায় তাই ভাগ ফেল করে এদের কাছে পড়িয়া আদব কায়দা ইজ্জত সম্মান গেছে চলিয়া ওদের আদব কায়দা আমল আখলা গেছে চলিয়া শিক্ষক আছে ছাত্র আছে আসল শিক্ষা নাই তাই পড়া লেখা করার পরেও মূর্খ থেকে যায় শিক্ষক আছে ছাত্র আছে আসল শিক্ষা নাই তাই পড়া লেখা করার পরেও মূর্খ থেকে যায় স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় পড়িয়া দেখলাম আদব কায়দা আমল আখলাক গেছে চলিয়া ওদের আদব কায়দা ইজ্জত সম্মান গেছে চলিয়া শিক্ষক আছে ছাত্র আছে আসলে শিক্ষা নাই তাই পড়া লেখা করার পরেও মূর্খ থেকে যায় শিক্ষক আছে ছাত্র আছে আসল শিক্ষা নাই তাই পড়া লেখা করার পরেও মূর্খ থেকে যায় স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় পড়িয়া দেখলাম আদব কায়দা আমল আখলাক গেছে চলিয়া ওদের আদব কায়দা ইজ্জত সম্মান গেছে চলিয়া ওদের আদব কায়দা আমল আখলাক গেছে চলিয়া ওদের আদব কায়দা ইজ্জত সম্মান গেছে চলিয়া